মিথ্যার বন ভাই দেখেছে আজ ডুবে গেল পদ সপ্তাহ আজ বড় প্রয়োজন আল্লাহর নুসরাত প্রয়োজন শহীদ রক্ত মিথ্যার বন ভাই দেখেছে আজ ডুবে গেল পদ সপ্তাহ আজ বড় প্রয়োজন আল্লাহর নুসরাত প্রয়োজন শহীদ রক্ত প্রয়োজন শহীদ রক্ত খোদা তোমার রাহে জীবন দিলায় সংগ্রামী বিপুল বিষয় হিংসা বিবদ ভুল মিলন হতে হয় পথ চল নির্ভীক খোদা তোমার রাহে জীবন দিলায় সংগ্রামী বিপুল বিষয় হিংসা বিবদ ভুল মিলন হতে হয় পথ চল নির্ভীক তাহাদের মাঝে কিছু মুনাফিক ঘিরে চলে তোর চারিদিক পটলের কাপলা তো আজ আজ ধীরতার সমস্ত আঙিনায় দ্বন্দ্বে সমস্ত আঙিনায় দ্বন্দ্বে মিথ্যার বন ভাই ডেকেছে আজ ডুবে গেল জনপদ সত্য আজ বড় প্রয়োজন আল্লাহর নুসরাত প্রয়োজন শহীদি রক্তে প্রয়োজন শহীদি রক্তে আমরা যখন তাহিদি জাগরণে লড়তে করি অপরণতান মানুষ নামে কিছু শয়তানি মুনাফিক দেয় ধোকা দেয়ের সারাক্ষণ আমরা যখন তাহিদি জাগরণে লড়তে করি অপরণতান মানুষ নামের কিছু শয়তান মুনাফিক দাও ধোকা দাও রে খান দুশ্মন কর ষড়যন্ত্র যাই ফেলেছ শততন্ত্র তাই দরকার বিচল লোককে রণপলে শিশু ভালোকে বিবেকের বার পাকা নেই চারিদিক বিবেকের বার পাকা নেই চারিদিক মন কেটে যাবে ষড়যন্ত্রের মন কেটে যাবে ষড়যন্ত্রের মিথ্যার বন ভাই ডেকেছে আজ ডুবে গেল জনপদ সত্তর আজ বড় প্রয়োজন আল্লাহর নুসরাত প্রয়োজন শহীদি রাখতে প্রয়োজন শহীদি রাখতে প্রয়োজন শহীদি রাখতে